খোদার ভয় নাই রাতের ঘুম নাই সারাত বাটে সাবার ফেসবুকে মেতে রয় খোদার ভয় নাই রাতের ঘুম নাই সারাত বাটে সাবার ফেসবুকে মেতে রয় লজ্জা শরম বলে আর কিছু নাই রে লজ্জা শরম বলে আর কিছু নাই রে কলি যুগের বন রে সঙ্গে তোরা সন রে ফ্যাশন মডেল ভুলে আদব করে চল রে কলি যুগের বন রে সঙ্গে তোরা সন রে ফ্যাশন ফ্যাশন মডেল ভুলে আদব করে চল রে তোদের কারণে আজ দেশ গেছে গোল্লায় রে তোদের কারণে আজ দেশ গেছে গোল্লায় রে গলি যুগের বন রে সঙ্গে তোরা সন ফ্যাশন মডেল ভুলে আদব করে চল রে কোরআন সে তো জানা নাই নামাজের বালাই নাই রোজার মাস আসলে পরে বেরামের সীমা নাই হয় না হয় না জি বলছি এবার রোজা রাখা হবে না মা বলছি এবার আমার বিশাল শরীর খারাপ এবার রোজা রাখতে পারবো না জি আল্লাহ বলছে বান্দা ওগুলন্দি তুমি ভুলে যেও না সারা সারাটা বছর ধরে আমার নিয়ামতের পানি তুমি খাচ্ছ আমার নিয়ামতের সূর্যের আলো তুমি ভক্ষণ করছো আমার নিয়ামতের দেওয়া অক্সিজেন তুমি ব্যবহার করছো তারপরেও একটা মাসের জন্যে তুমি কি পারো না আমাকে একটু ট্যাক্স দিতে জি তার বেলায়ও আমাদের ঘরের মেয়েদের মা বোনেদের রোজার মাস আসলে ব্যয়রামের সীমা নেই মজ্জা সেবারা রোজা রাখা হবে না জি এটাই ঘটে তাই তো প্রিয় কবি কি বলছে দেখো কোরআন শত জানা নাই নামাজের বালাই নাই রোজার মাস আসলে পরে ব্যারামের সীমা নাই কোরআন শত জানা নাই নামাজের বালাই নাই রোজার মাস আসলে পরে ব্যারামের সীমা নাই ওরে খোদার মা রোজ বেজে দিলে পালাবি কোথায় রে খোদার মা রোজ বেজে দিলে পালাবি কোথায় রে গলি যুগের বন রে সবসে তোরা সন রে ফ্যাশন মডেল বলে আদব করে চল রে গলি যুগের বন রে সবসে তোরা সন রে ফ্যাশন মডেল ভুলে আদব করে চলো রে তোদের কারণে আজ দেশ গেছে গোল্লার তোদের কারণে আজ দেশ গেছে গোল্লার বলি যুগের বল রে শোন তোরা শোন রে ফ্যাশন মডেল ভুলে আদব করে চলো রে